أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا صدق الله مولانا العظيم আজকে আমাদের একটা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই আলোচনাগুলো সমস্ত ওলামা তালাবাদের জন্য খুবই জরুরি আমি গত সবকে বলেছিলাম পুরা দুনিয়াতে পুরা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু আহকাম দিয়েছেন এই আহকামাত এগুলোর বিস্তারিত ব্যাখ্যা যদিও হাদিসে মৌলিক বিষয়গুলো তিরিশ পারা কোরআনে বিদ্যমান আর এই সমস্ত আহকামাত বিধিবিধান মেনে চলার নামে বাদত আর মানুষের সৃষ্টি হইছে আল্লাহর এবাদতের জন্য কোরআনে আছে না ওয়ামা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা বুদুন এবাদতের সারমর্ম আল্লাহ পাকের গোলামী গোলামির অধ্যায় কি কি আকিদার বিষয়ে আল্লাহর গোলামি এবাদাতের বিষয় আল্লাহর গোলামি আখলাকের বিষয় আল্লাহর গোলামি বিয়ে সাদি পারিবারিক বিষয় আল্লাহর গোলামি সকল মহামালাত পারস মানুষ পরস্পর লেনদেনের বিষয়েও আল্লাহর গোলামি দেয়ানাতের বিষয়ে আল্লাহর গোলামি আমানাতের বিষয়ে আল্লাহর গোলামি আখলাকের বিষয়ে আল্লাহর গোলামি রাষ্ট্রনীতির বিষয়ে আল্লাহর গোলামি অর্থনীতির বিষয়ে আল্লাহর গোলামি পররাষ্ট্রনীতির বিষয়ে আল্লাহর গোলামি সমাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি সব অধ্যায়গুলো ব্যাপারে আল্লাহর দেয়া বিধান রয়েছে বিধিবিধান এগুলো মানার নাম হইল গোলামি এক বিষয়ে মানার নাম শুধু গোলামি নয় সব বিষয়ে মানার নাম গোলামি এই সমস্ত অধ্যায়ের ভিতরে আমরা প্রত্যেক বিষয়ে কিছু কথা আলোচনা করেছি আজকের আলোচনা হইল মোয়ামালাতে মালিয়া অর্থনীতির উপর আলোচনা এটাও বিভিন্ন আহকামাতে সরইয়ার আল্লাহ দেয়া বিধিবিধানের একটা বিরাট অংশ তাহলে আমরা এটা বুঝলাম যে অর্থনীতি ব্যাপারে আল্লাপাক বিধিবিধান দিয়েছেন তা মুসলমানের মানতে হবে অর্থনীতির দিক দিয়ে পুঁজিবাদ নীতি মুসলমানে মানতে পারে না সমাজবাদের নীতি মানতে পারে না ইসলামের যে অর্থনীতি সেই অর্থনীতি মানতে হবে তখন পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে এই কারণে অর্থ ব্যবস্থা অর্থনীতির উপরে আমাদের ওলামায় ক্রাম বর্তমান দুনিয়াতে বড় গুরুত্ব সহকারে গবেষণা চালাইছেন এই গবেষণার মূল নেতৃত্ব দিয়েছেন বর্তমান বিশ্বে আল্লামা মুফতি মোহাম্মদ তাকি ওসমানী দামদ বরকাতমুল আলিয়া আমার উস্তাদ মোহতারাম এই জন্য আজকের আলোচ্য বিষয় হল অর্থনীতি কি আর ইসলামী অর্থনীতি কি যেটার কিছু আনুষঙ্গিক আলোচনা আমরা গত ক্লাসে করেছি আজকে মৌলিক বিষয় যে অর্থনীতি কি এই ব্যাপারে বিরাট বিরাট গ্রন্থ লেখা হয়েছে হাজার পৃষ্ঠার বই লেখা হয়েছে শত শত হাজার হাজার বই পুস্তক পড়ার পরেও অনেকের কাছে অর্থনীতির বিষয়টি সুস্পষ্ট না অস্পষ্ট এই কারণে আমি আজকে মনে করলাম খুব সংক্ষেপে পাঁচশো হাজার পৃষ্ঠাব্যাপী বই পুস্তক থেকে যে মূল কথা যেটা তাম বিশ্বের মানুষের জন্য উম্মতে মুসলিমার জন্য ওলামায় কেরামের জন্য আজকে একটা বিষয় আপনাদের সামনে পেশ করছি এটাই হল অর্থনীতির সারমর্ম আমি গত সবকে বলেছিলাম বিশ্বে মানুষ সৃষ্টি করছেন আল্লাহ মানুষের কিছু নেচারগত বিষয় আছে যেই বিষয়গুলো মানুষ পূরণ করা চায় এটা পূরণ না হইলে মানুষ মানুষ হিসাবে জীবনে জীবনযাপন করতে পারে না এই মৌলিক মানব জাতির নেচারগত বাস্তবসম্মত চারটা বিষয় আছে বা আলা আছে এই চারটি আলাকে অতি সুন্দরভাবে সুষ্ঠুভাবে ন্যায়সঙ্গতভাবে মানব জাতির কল্যাণকে সামনে রেখে এ চার মাস আলার সমাধানকে বলা হয় অর্থনীতি চারটি মাসলার সমাধানকে কি বলা হয় অর্থনীতি সুতরাং আমি এই চারটা বিষয়ে আপনাদের সামনে অতি সংক্ষেপে বলে তারপর দেখব পৃথিবীর বুকে এই মানব জাতির চারটা সমস্যার সমাধান অর্থনীতির হাওয়ালায় কারা কারা দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন ওটা কি বাস্তবসম্মত হয়েছিল না ভুল ভ্রান্তি ছিল ওই সমস্ত অর্থনীতির ভিতরে মানব জাতির কোন কল্যাণ বহি আসছিল না অকল্যাণ সৃষ্টি হয়েছিল আর ইসলামী কি বলেছে এইটা হলো আজকের মূল বিষয় মাসলা চারটা আমরা জানি আর ওই ভাষায় একটাকে বলা হয় তা আইন উত্তার জিহাদ আর এটাকে তারা অর্থনীতির ভাষায় priorities of determination of priorities বলা হয় ডিটারমিনেশনের অর্থ হইল সুনির্দিষ্টকরণ ফেরোরিটিস মানে মানুষের চাহিদা মানুষের আকাঙ্ক্ষা চাহিদা মনের চাহিদা এই মনের মানব জাতির চাহিদা প্রত্যেক মানুষের কিছু না কিছু চাহিদা আছে হাদিসের ভাষায় বোঝা যায় মানব জাতির চাহিদা অসীম পূরণ করতে পারল না পারল কি পরিমাণ এটা সসীম মানুষের আরজু আকাঙ্ক্ষা মানে চাহিদা অসীম চাহিদা আবার দুই তিন প্রকার এটাও মাথায় রাখতে হবে সামনের কথা বোঝার জন্য একটা চাহিদা হলো জরুরিয়াত জরুরিয়াত বলে ওই সমস্ত চাহিদাকে যাহা পূরণ না হইলে মানুষ তার প্রাণ বাঁচাইতে অক্ষম বা তার অঙ্গ হানি হওয়ার প্রবল আশঙ্কা যা না হইলে মানুষের অঙ্গহানি হবে প্রাণহানি হবে এমন কাজকে বলা হয় মানুষের অতি প্রয়োজন আরবিতে জরুরাত দুই নম্বর মানুষের আর একটা প্রয়োজন আছে এটা প্রয়োজনীয়তার মাত্রার দিক দিয়ে বন্টন তার নাম হাজত আমরা কথায় কথা বলি ভাই এটা আমার হাজত মানে এটা আমার দরকার প্রয়োজন শরীয়তের বাসায় হাজত বলা হয় এমন কিছু বস্তুকে যা না হইলে একটা মানুষের প্রাণনাশ হয় না অঙ্গহানিও হয় না তবে একটা মানুষ জীবন যাপন করতে কঠিন সমস্যার সম্মুখীন হবে এমন কাজকে কি বলে হাজার দুই তিন নম্বর হইল তাহসিনিয়াত তাহসিনিয়াত এইটা মানুষের চাহিদা তার অর্থ হইল অঙ্গহানি হবে না প্রাণহানি হবে না ঘটবে না জীবন চালানো অতি কষ্টকর হবে না কিন্তু এই বস্তুগুলা না হইলে আমি মনে করি আমার জীবনটা খুব সুন্দর হইল না অসুন্দর থাকে গেল এটার নাম কি তাহসিনাথ তাইলে মানুষের চাহিদা এটা ইসলামী পরিভাষায় জরুরত হাজত তাহসিনাত ইসলামী পরিভাষা বাদ দিলে মানুষ চাবে আমার প্রয়োজন কি আমার চাহিদা কি আমার মন কি চায় এই মনের চাহিদা পূরণ করার জন্যে চাহিদা সমূহর মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মনের চাহিদা এর মধ্যে একটা সিরিয়াল বসাইতে হবে যে কোন কাজটা আমি আগে করব কোন কাজটা পরে পূরণ করলে চলবে কোন কাজটা আরও পূরণ করলে চলবে এটা একটা সিরিয়াল আছে র্যাঙ্কিং আছে এটার মধ্যে ধারাবাহিকতা আছে এটি আর এটার সিরিয়াল মেনটেন করা নির্ধারণ করা কোনটা আমার এই মুহূর্তে প্রয়োজন কি পরিমাণ প্রয়োজন কোনটা আমার এই মুহূর্তে দরকার কি পরিমাণ দরকার কোনটা পরে হইলে চলবে কোনটা না হইলেও চলে এই বিষয়ে মানুষ জানতে চায় কোনো মানুষকে যদি কেউ একটা থিওরি দিতে পারে যে আমার এই মেশিনটা থিওরিটা আপনি গ্রহণ করেন এই থিওরির আলোকে আপনার চোখের সামনে আপনার প্রয়োজনীয় বস্তুর সিরিয়াল মেন্টিং হয়ে যাবে কোনটা আয় করবেন পরে করবেন তাও ঠিক হয়ে যাবে কোনটা কি পরিমাণে আপনি উপা অর্জন করবেন তাও ঠিক হয়ে যাবে এটা হলো অর্থনীতির প্রথম বিষয় মশালা দুই নম্বর অর্থনীতির আর একটা গুরুত্বপূর্ণ মাসলা সেটাকে বলা হয় তাকসিসুল ওয়াসাইল আরবি ভাষায় আর ইংলিশ বলে allocation of resource source income ইনকামের চোর্স মাধ্যম ওয়াসাইল এটাকে এলোকেশন তাকসিস করতে হবে নির্ধারণ করতে হবে বরাদ্দ করতে হবে এর অর্থ ব্যাখ্যা সংক্ষেপে এই মানুষের চাহিদা যেটা প্রথম মাসলায় বলেছি এটা অসংখ্য অগণিত অসীম কিন্তু মানুষের কাছে মনের চাহিদা পূরণ করার যে উপাদান উপকরণ ওয়াসাইল এটা সব সময় মানব জাতির কাছে সীমাবদ্ধ সীমিত ওসিলা দিয়া উপকরণ দিয়া কিভাবে আমার মনের এতগুলো চাহিদা পূরণ করব। কোনটা করব। কোনটা কি পরিমাণ করব। এই থিওরি যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত মানব জাতি সুষ্ঠ অর্থনীতি গঠন করতে পারবে না আমার কাছে এক হাজারটা টাকা আছে এ ক্যাপিটাল এটাই আর কিছু নাই আমার প্রয়োজন অনেক কিছু খাদ্যদ্রব্য কিনা প্রয়োজন চলার জন্য একটা গাড়ি কিনা প্রয়োজন পরনের জন্য জামা কাপড়ের প্রয়োজন অনেক কিছু আমার ঘরের প্রয়োজন আমার বিবির প্রয়োজন সবগুলো মানুষ চায় পূরণ হোক ক্যাপিটাল আছে এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে কখনো সব বিষয় পূরণ হবে না এবং সব বিষয় এক হাজার টাকা দিয়া এই মুহূর্তে পূরণ করা জরুরিও না খাদ্যদ্রব্য কিনা লাগবে মানুষ মাস না খাইয়া থাকতে পারে না খাওয়া এটা অত্যন্ত প্রয়োজন খানা যেই পরে প্রয়োজন গাড়ি কিন্তু আমার সেই ধরনের প্রয়োজন নয় জামা কাপড় ব্যবহারের জন্য যা কিছু এখন আছে চলে আরও প্রয়োজন হইলে ভালো সেটা এই মুহূর্তে না হইলেও চলবে তাইলে কোনটা আমার পকেটের এই ক্যাপিটালকে অর্থকে ওয়াসাইলকে আমার চাহিদা পূরণের ক্ষেত্রে কি কি চাহিদা পূরণে কত টাকা বিনিয়োগ করব কোনটা কোনটা আগে করব কোনটা পরের জন্য রাখব এই অর্থ সব জায়গায় লাগাবো না জরুরতে লাগাবে যা না হলে আমার প্রাণ যায় অঙ্গহানি হয় হাজতে বরাদ্দ করবে এটা না হইলে আমার জীবন চলা মুশকিল কঠিন তা তাসিনাতের মধ্যে সে লাগাবানো উচিত না ক্যাপিটাল কম এক লক্ষ টাকা পকেটে থাকলে তাহলে এমন এমন কাজও পূরণ করা সম্ভব যে এই মুহূর্তে না হইলেও চলতো পরে প্রয়োজন হইতো ঠিক আছে টাকা যখন আছে ওটা করে করে নিলাম ইসলামী অর্থনীতি পরিভাষায় এই তাকসিসুল ওয়াসাইল মানে এলোকেশন অফ রিচোর্স এটা বলিয়া এই একটা সিরিয়াল করছে এখানে যে সব চাহিদা তোমার পূরণ হবে না মানব জাতির চাহিদার কোনো এনতেহা শেষ নাই ইতি নাই তাই সব পূরণ হওয়ার মতো নয় তুমি পূরণ করতে হবে তোমার ক্যাপিটাল দেখিয়া ওয়াসাইল দেখিয়া ওয়াসাইল ক্যাপিটাল পরিমাণে চাহিদা পূরণ করা এটা হলো তোমার মূল কথা এই থিওরি অবলম্বন করে এইভাবে আমার জীবন না চালাইলে আমার পকেট থেকে এক হাজার টাকা হাওয়া হয়ে যাবে আমার মুখে ভাতও জুটবে না খাদ্য জুটবে না সিরিয়াল না জানলে আমি কোনটা আগে কোনটা পরে না জানলে কোনটা কি পরিমাণ জরুরত তা না জানলে কোনটার জন্য কি পরিমাণ অর্থ বরাদ্দ করব এই সিস্টেমটা না জানলে একটা মানুষ দুনিয়ার জগতে সুন্দর করে মানুষ হিসাবে চল চলতে সক্ষম হবে না আর্থিক বিরাট বড় সংকটে পড়বে নম্বর তিন ডিস্ট্রিবিউশন অফ ইনকাম মানুষ ইনকাম করতে চায় আমার কাছে টাকা হোক এই হোক এই হোক এই হোক ইনকাম কিন্তু কোনো মানুষ বিজনেস করা ফ্যাক্টরি দিয়া বড় বড় কিছু করে এককভাবে সে একা প্রচেষ্টায় সব কিছু করেই আসে ইনকাম করতে পারে না প্রত্যেক মানুষের ইনকামের মধ্যে হাজার হাজার লোক জড়িত আছে সকলের প্রচেষ্টা একটা কারখানা ফ্যাক্টরি তৈরি হয়েছে মালিক আমি আমি ফ্যাক্টরি সব কাজ করি না মেশিন আমি চালাই না উপকরণ আমি কিনি না বাজারজাত আমি করি না আমার কয়েক হাজার লেবার আছে এদের শ্রম আছে আমার ফ্যাক্টরিটা যে জায়গা অবস্থিত সে জায়গাটা হয়তো আমার মালিকানা নয় এটা ভাড়া বা বিল্ডিংটা ভাড়া তাইলে আরেকজনের মালিকানা জমিন বা বিল্ডিং দেয়া আছে এখানে আমার কাছে সব ক্যাপিটালও নাই এত বিশাল ফ্যাক্টরি চালাবার জন্য বিজনেস করার জন্য আমার ক্যাপিটাল কারোর থেকে আমি সংগ্রহ করতে হবে কারোর থেকে লাভ লোকসানের বৃত্তি নিতে হবে নাহলে সুদের ওয়াদা মোতাবেক নিতে হবে তখন ক্যাপিটাল পাব আমার বিজনেস চলবে এখন বিজনেস চলার পরে মাসের শেষে অল ফ্যাক্টরির থেকে যত লক্ষ টাকা ক্যাশে জমা হয়েছে প্রত্যেক টাকার মালিক ইনকাম যদিও ফ্যাক্টরি ইনকাম এটা আমি মালিক না এটাকে ইনকামকে বন্টন করা জানতে হবে সুষ্ঠু তরিকায় এই ইনকামকে বন্টন না করলে আপনার পকেটে কিছু আসবে না দশ লক্ষ টাকা আপনার ইনকাম হয়েছে ক্যাশে আছে এই দশ লক্ষ টাকার যদি বাড়ি ভাড়ার মধ্যে আপনি পাঁচ লাখ দিয়ে দেন লেবারকে আরো সাত লাখ দেয় না থাকেন তো এই দুইটা পার্টিকে দিতেও তো আপনার আরও অতিরিক্ত দুই লক্ষ টাকা খরচা যাবে আপনার পকেটে কি আসবে তাহলে আমি তো কাঙ্গাল হয়ে যাব ফ্যাক্টরির মালিক হইয়া তাহলে মানব জাতি বলে আমি এমন করে টাকা ইনকাম করতে চাই ইনকাম করার পরে যাদের সহযোগিতা ইনকাম করিলাম প্রত্যেকে আপন আপন অধিকার পুরাপুরি দিয়ে অতিরিক্ত আরও টাকা থাকতে হবে সেই টাকা আমি মালিক হবো সেখানে আমি প্রপাইটার মৌলিকভাবে যে কোনো বিজনেস সেন্টারে অর্থ ইনকাম যে সমস্ত উপাদানের দ্বারা হয় সেখানে একটা থাকে ল্যান্ড ল্যান্ড বলতে জমিন হোক বিল্ডিং হোক অন্য জনের থেকে ভাড়া নিতে হয় ভাড়া পরিশোধ করতে হবে আর একটা হলো লেবার লেবার শ্রমিক লাগবে তাদেরকে উপযুক্ত শ্রম দিতে হবে আর একটা হলো অর্থ ক্যাপিটাল ক্যাপিটাল যাদের থেকে সংগ্রহ করব। সে বিনা পয়সা দিবে না আমাকে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে তাকে লাভ দিতে হবে ইসলাম বললে বলবে সুদ হারাম তাই শুধু উপরে নেওয়া যাবে না আপনি মোজারাবার ভিত্তিতে নেবেন ইত্যাদি ইত্যাদি আমি এখন ইসলামের কথা বলতেছি না আমি অর্থনীতি বলতেছি তাই অর্থবিদ্যা বলেন যাতে ক্যাপিটাল গ্রহণ করছো তাকে একটা অংশ দিতে হবে সুনির্দিষ্ট থাকবে এগুলা এই তিনটা বিভাগে আমার উপার্জিত এক মাসের ফ্যাক্টরির অর্থ টাকা তিন বিভাগে প্রত্যেককে ন্যায়সঙ্গতভাবে দেওয়ার পর যাহা অতিরিক্ত থাকবে মালিক হিসাবে সেটা আমি পাব তাহলে এই চার ভাগে বন্টন হবে আমার উপার্জিত ইনকাম এই ইনকামের সুষ্ঠ বন্টন তা যাকে বলা হয় তাকসিমুল মানাফে সারোয়া তাই না ডিস্ট্রিবিউশন অফ ইনকাম এইটাও সুষ্ঠ না হইলে আমার পকেটে কিছু আসবে না আমার অর্থ ইনকাম হবে না অর্থ ইনকাম না হইলে ব্যয় করব কিভাবে আমার মনের চাহিদা যেগুলো পূরণ করা আমার নেচার চাই যার কারণে বিজনেস সেন্টার করলাম সেগুলো পূরণ কিভাবে করব। তাহলে আমার কাছে অর্থ লাগবে অর্থ হবে ওয়াসাইল এটিতে মনের চাহিদা পূরণ করতে হবে উপরের তর্তিব অনুযায়ী এটার জন্য আমার আগে অর্থ ইনকাম করতে হবে ইনকাম করাকালীন বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন বিষয়ে টাকা ক্যাশ টাকাকে বন্টন করার পর এরপরে যেটা অতিরিক্ত থাকবে সেটা আমার হবে চার ভাগে বিভক্ত করার এই যে একটা বন্টন নীতি ইনকাম বন্টন নীতি এটা অর্থনৈতিক জগতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটার সমাধানও কেউ না কেউ দিতে হবে কোনো না কোনো মেশিন বের হইতে হবে থিওরি বের হইতে হবে এগুলার জবাব দিবে চার ডেভেলপ এটা হলো তারাক্ষি ও তাতাবুর অর্থাৎ মানুষ অর্থনৈতিকভাবে সবসময় উন্নয়ন চায় যেই জামা একবার পরিধান করেছি এই জামার কাপড় পরব না এর থেকে উন্নত মানেরটা আমি চাই যে গাড়ি একবার ব্যবহার করেছি আর একটু উন্নত মানেরটা চাই যে বাড়ি একবার ব্যবহার করেছি আর একটু উন্নত মানেরটা চাই এটা আমার ইউজ ব্যবহারের ক্ষেত্রে তেমনিভাবে ফ্যাক্টরিওয়ালা যে নাকি ব্যবসা করতে চাচ্ছে তার ফ্যাক্টরির মধ্যেও কিন্তু মাল দিন দিন উন্নয়ন করতে চাবে কারণ সে তো ফ্যাক্টরির থেকে উৎপাদন করিয়া দাঁত করবে বাজারে মানুষ পুরাতন মাল কিনবে না পুরান মডেলের জিনিস কিনবে না নতুন নতুন মডেল মডেলের জিনিস কিনবে মানুষের চাহিদা হবে নতুন বস্তুর মডেলের বস্তুর আর আপনি ফ্যাক্টরিতে তৈরি করতেছেন পুরাতন মডেলের জিনিস চলবে না মার খাবেন আপনি অর্থ কিছুই আসবে না তাই এই কারণে মানুষ চাবে প্রত্যেক সেক্টরে নতুনত্ব তাতাউরা তারাক্কি উন্নয়ন যাকে ডেভেলপ বলা হয় এই চারটা বিষয়বস্তু মানব জাতির নেচারগত একটা প্রয়োজনীয় বস্তু চারটা পয়েন্ট এই চারটা পয়েন্টের মধ্যে এবং চারোটা পয়েন্ট অর্থনীতি আল মাওয়াতুল মালিয়া অর্থ ব্যবস্থার সাথে সম্পর্ক এই জন্য এগুলো অর্থনীতির মৌলিক কি থিওরি এই চারটা থিওরির সুষ্ঠু সমাধান যেই মন্ত্র মন্ত্রওয়ালারা দিতে পারবে এটাকে ওই মন্ত্রওয়ালাদের অর্থ ব্যবস্থা বলা হয় এখন আমরা আসি তাম বিশ্বের মধ্যে ইসলামকে কিছুক্ষণ যেন রাখেন এক পাশে বিশ্বের মানুষ কে মুসলিম কি অমুসলিম তামা ওয়ার্ল্ডের মানুষ অর্থনীতির জগতে দুইটা অর্থ ব্যবস্থার একটাকে কবুল করেছে একটার নাম আমরা ক্যাপিটাল ইজম শুনি আর একটার নাম আমরা সোশ্যালিজম বা কমিউনিজম শুনি এই দুইটার কোন একটা একটাকে এস্তেরাকিয়া বলা হয় আর একটাকে আরবিতে রাস মালিয়া বলা হয় রাসমালিয়া ক্যাপিটালিজম এস্তেরাকিয়া কমিউনিজম এই দুইটা ইজম ইজমের অর্থ থিওরি এই দুইটা ইজম পাই অর্থনীতির থিওরি তাদের প্রত্যেকের দাবি হইল আমরাই দুনিয়াতে মানব জাতির অর্থ ব্যবস্থার চার মাসালার সুষ্ঠু সমাধান আমরা দিতে সক্ষম থিওরি আমাদের থেকে নাও সোশ্যালিজমওয়ালা বলে আমাদের থেকে নাও এটা সোশ্যালিজমের অর্থ ব্যবস্থা হয়েছে কেবিলের ইজম বলে আমাদের থেকে আমরা দিতে পারি উত্তর তাই এটা ক্যাপিটাল ইজমের থিওরি কিন্তু মানুষকে যে আল্লাহ সৃষ্টি করছেন মানুষের এই সমস্ত প্রয়োজন মানব জাতির সে আল্লাহকে বুঝেন না সে আল্লাহ মানুষকে অর্থ ব্যবস্থা দেওয়ার জন্যে এই অর্থনীতির চারটা মৌলিক মাস আলার হল দেওয়ার জন্যে সকলের আগেই তিনি ব্যবস্থা করে রাখছেন ওহির মাধ্যমে সমস্ত আম্বিয়ায় একরাম সর্বশেষ নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ওনার মাধ্যমে আল্লাপা কোরআনে অর্থনীতির আয়াত অবতীর্ণ করেছেন অনেক হাদিস ওহির মাধ্যমে এসেছে কোরআন হাদিস সব কিছু আমাদের সামনে আছে কোরআন হাদিসের আলোকে আল্লাহর দেয়া একটা অর্থনীতি আছে মানব জাতির কিন্তু মানুষ আল্লাহর দিয়ে অর্থনীতি বর্তমান গ্রহণ করছে না মানুষ গ্রহণ করতেছে ক্যাপিটাল ইজমকে মানুষ গ্রহণ করতেছে সোশ্যালিজমকে এখন মানুষ এটাকে ভালো মনে করতেছে এটা এরকম গণতন্ত্রের একটা পরিভাষা আছে মিথ্যা কথা এমনভাবে বলো বলতে থাকো প্রচার করতে থাকো মিডিয়াতে সব জায়গায় মিথ্যাটা প্রচার করতে করতে করতে মানুষ মনে করব এটাই বাস্তব এটাই সত্য সোশ্যালিজমওয়ালারা ক্যাপিটালিজমওয়ালারা নিজস্ব মতবাদকে এমনভাবে প্রচার করছে ঘরে ঘরে শহর মহাল্লা গ্রাম নিজের দেশ পরের দেশ তামাম বিশ্বের ভিতরে আজ মানুষ মনে করে বসছে অর্থনীতি পাইলে হয়তো ক্যাপিটালিজম থেকে পাইতে হবে অর্থনীতি নিলে হয়তো কমিউনিজম থেকে নিতে হবে আর কোন ইজম আর কোন পদ্ধতি অর্থনীতির সমাধান করার মতো কোথাও নাই এটা মনে করে রয়েছে এই জন্য অর্থনীতি ইসলামী অর্থনীতির উপরে কারো রিচার্জ নেই উল্লেখ্য মানুষ কেন এটা মনে করবে এর পিছনে কিছু কারণও আছে কিছু মুসলমানের নিজস্ব আভ্যন্তরীণ কারণ কিছু মুসলমানের বহিরাগত কারণ বুঝানো কথা বহিরাগত কারণ হইল ইসলামের স্বর্ণযুগের পরে হাজার হাজার বছর পর্যন্ত আজ থেকে হাজার বছর পর্যন্ত বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণ ছিল অমুসলিমদের হাতে ছিল বললে ভুল হবে আছে বলতে হবে এখনো আছে অমুসলিমদের ঠিক না যাদের হাতে নিয়ন্ত্রণ বিশ্বে মুসলিম কান্ট্রির স্বাভাবিকভাবে যারা শাসক তাদের মন মানসিকতাই জনগণ কবুল করে গ্রহণ করে প্রভাবে জনগণ নাগরিকরা নিজের অবস্থায় বলে যায় প্রচার মিডিয়া প্রশাসন সব যাদের তাদের প্রভাব পড়া জনগণের মাথায় জীবনে স্বাভাবিক কথা তাই অমুসলিমদের শাসন ক্ষমতা থাকার কারণে মুসলমানদের উপরে তারা তাদের থিওরি ক্যাপিটালিজমকে বা কোনো কোনো জায়গাতে সোশ্যালিজমকে এমনভাবে চাপাই দিছে জনগণের উপর মুসলমান বলেই গেছে এর বিকল্প ইসলামও তো একটা থিওরি আছে বলে যায় নাই তাদের সুন্দর সুন্দর লিকচার আকর্ষণীয় তাদের ব্যবস্থাপনা এবং দাবি অনেক কিছু সামনে আজ তাদের ষড়যন্ত্রের বন্যায় সব মুসলমান বেঁচে গেছে আমাদের আসল খবর নাই কোরআন হাদিস কত সুন্দর অর্থনীতি দিয়েছে এটা হলো বহিরাগত কারণ অমুসলিমদের শাসন ব্যবস্থা মুসলমান সমাজে চাপিয়ে দেওয়ার কারণে এবং একটা চিন্তাধারা চাপিয়ে দিয়েছে হে মুসলমান তোমরা আল্লাহর গোলাম আল্লাহ তো বলছেন মানব জাতিকে সৃষ্টি করতেছি আবাদতের জন্য তাই তোমরা আকিদা বিশ্বাসের মধ্যে আবাদতের মধ্যে বেশিতে বেশি বিয়ে শাদির মধ্যে তোমাদের ধর্মকে সীমাবদ্ধ রাখো বিজনেস জগতে তোমাদের ধর্ম চলবে না অচল রাষ্ট্রনীতির মধ্যে তোমার ধর্ম চলবে না অচল তারপরে রাজনীতির মধ্যে তোমাদের ইসলামী রাজনীতি চলবে না অচল সব দিক দিকে আমাদেরকে অচল বলে দেখাইল আর সচল রাখছে কিছু আবাদত বন্দেগি নামাজ ওজা হজ জাকাত মসজিদ মাদ্রাসা দিনই কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ আমরা এদের এই প্ল্যানটা এমনভাবে পুরা মুসলিম উম্মার উপরে চাপিয়ে বসছে দীর্ঘ বছর থেকে যোগ যোগ থেকে চাপি বসার কারণে মুসলিম উম্মার ভিতরে তাদের তারা অন্ধ হয়ে গেছে তাদের খবর নাই যে এটা গলত ইসলামী ইসলাম অর্থনীতি না অর্থনীতি নামে ধোকা আসল অর্থনীতি ইসলামের এটা মনে নাই আমাদের এই দিকটা আমি বেশি আরেকটা হলো আভ্যন্তরীণ অবস্থা আভ্যন্তরীণ অবস্থা কি তাদের এই আগ্রাসনের কারণে যখন তাদের অর্থনীতিকে আমাদের সমাজে বিজনেস সেক্টরে বড় বড় সেক্টরে চালিয়ে দিছে তখন মানুষ আর যে কোনো কাজে অর্থ উন্নয়নের ব্যাপারে ওলামাই কেরামের কাছে প্রশ্ন করতে আসে না জিজ্ঞাসা করতে আসে না প্রয়োজন নাই কারণ সে ব্যবসা করতে হয় ক্যাপিটাল ইজমের পদ্ধতিতে বা সোশ্যালিজমের পদ্ধতিতে অর্থ ইনকাম করতে হয় তাদেরকে থিওরি দেওয়ার মতো মানুষ তো বই পুস্তকে লেখা আছে স্কুল কলেজে তা পড়া হচ্ছে জেনারেল লাইনে তা পড়া হচ্ছে অনেক বড় বড় অর্থবিদ অর্থমন্ত্রী অর্থ সচিব দুনিয়াতে বিখ্যাত বিখ্যাত তৈরি হচ্ছে তারাই সমাধান দিবে প্রশ্ন তাদের কাছে করবে কোনো সমস্যায় পড়লে আলেমের কাছে কেন করবে আর আলেমরাও দেখতেছে জনগণ আমাদের কাছে আসতেছে না কোনো মাস্টার জিজ্ঞাসা করে না অর্থনীতির ব্যাপারে বেচা কিনার ব্যাপারে বিজনেসের ব্যাপারে ব্যাংকিং সেক্টরে ইন্স্যুরেন্স সেক্টরে এই সেক্টরে ওই সেক্টরে আমরা মাশাল্লাহ এবাদত বন্দীগীর মাসলা যথাযথভাবে পালন করিয়া আমরা চুপচাপ বসে আছি যে আমাদের আর কিছু দায়িত্ব নাই মনে আছে কিনা গতবার যে শেরটা ডক্টর ইকবালের কথা বলছিলাম তিনি বলছেন মোল্লা ভাই হিন্দে মেসেজ দে কি ইজাজত মুসলমানদেরকে যখন ভারত উপমহাদেশে আল্লাহ আকবর বলি নামাজ পড়ার অনুমতি দিচ্ছে হাজার হাজার মসজিদ নতুন নতুন তৈরি হচ্ছে ঈদগাহ তৈরি হইতেছে জানাজাও ঠিক মতো পড়া হইতেছে বিয়ে সাদিও হুজুর আনিয়া কালমা পড়ানো হচ্ছে এতটুকু যখন হয়েছে আমরা মোটামুটি ভালোই মুসলমান ইসলামকে প্র্যাকটিস করতেছি কোনো বাধা নাই মোল্লা কো হিন্দে মেসেজ দে কি ইজাজত না দায় তা হে কে ইসলাম হে আজাদ ইসলাম তো স্বাধীন আছে ইসলামের সামনে কোনো বাধা নাই তিনি বলেন নাদান ও অবুজ ইসলামকে তুমি শুধু এবাদাত আকায়েত আখলাক এই গণ্ডির মধ্যে আবদ্ধ রাখছো আবার বলো ইসলাম স্বাধীন হাই মামলেকাতে হিন্দে মে এক তোরফা তামাশা হায় মামলেকাতে হিন্দে মে এক তোরফা তামাশা ইসলাম হে মাহবুস মুসলমান হে আজাদ বাস্তবতা হইল হাস্যকর অবস্থা মুসলমান মনে করে আমাদের ইসলামের সামনে কোনো বাধা নাই মনে মনে মন কলা খাচ্ছে কোনো সমস্যা নাই না আসল বাস্তবতা হইল ইসলাম পরাধীন রয়ে গেছে মুসলমান নিজকে স্বাধীন মনে করিয়া ইসলাম বাদ দিয়া খ্রিস্টানের সঙ্গে মিলে ইহুদির সঙ্গে মিলে হিন্দুর সঙ্গে মিলে তাদের গির্জা যায় তাদের আবাদতের মধ্যে পর্যন্ত মুসলমানরা সেখানে অংশগ্রহণ করছে তাদের অর্থ ব্যবস্থা মুসলমানরা নিল বিজনেস সেক্টরের সমাধান মুসলমানরা খ্রিস্টান থেকে নিল ক্যাপিটাল ইজম থেকে নিল সোশ্যালিজম থেকে নিল রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রনীতি বিধর্মীর থেকে নিল পররাষ্ট্রনীতি বিধর্মীর থেকে নিল সব ব্যাপারে বিধর্মীদের হাত তাদের কবজায় তাদের আগ্রাসনে ইসলামের কোনো কথাই ইসলামের চলে না তবু তুমি মনে করো ইসলাম আজাদ ইসলাম স্বাধীন নয় ইসলাম পরাধীন পার্লামেন্টে ইসলাম চলে না কোর্ট কাছারি কাজা আদালতে ইসলাম চলে না পারিবারিক ল যেগুলা তৈয়ার হয়েছে আদালতে সেখানেও ইসলাম নাই আজকাল তো তর্কা বন্টন মিরাজ বন্টনের মধ্যেও অনেকে মোদাখলত করিয়া ইসলামের তর্কা বন্টনকে ক্যান্সেল করে দিচ্ছে সেখানেও ইসলাম নাই বিজনেস সেক্টরে ইসলাম নাই ব্যাংকিং সেক্টরে ইসলাম নাই ইসলাম তো কোথাও নাই সমস্ত মুসলমান অমুসলিমদেরকে তাকলিদ করতেছে তাইলে মুসলমান স্বাধীন হয়ে গেছে কোরআন সুন্নার ব্র্যাকেটে যে মুসলমান থাকতে হবে সেই কথা তারা ভুলে গেছে তাই নবীর আদর্শ কোরআন সুন্নার ব্র্যাকেট এগুলা ভুলে গিয়া অমুসলিমদের পায়তারার উপরে চলতেছে তাদেরকে বাহা বাহা দিচ্ছে তাদের পক্ষে কবিতা লিখতেছে তাদের পক্ষে সেমিনার করতেছে তাদের পক্ষে বড় বড় প্রবন্ধ লিখতেছে অনেক মোল্লা বের হয়ে গেছে সরকারি মোল্লা সরকারি দালাল এটা ক্যাপিটালিজমের দালাল নাহলে সোশ্যালিজমের দালাল তারাই নিজেরাই বলে ছেলে হোক মেয়ে হোক দুটা সন্তান যথেষ্ট এর পক্ষে কিতাব লিখতেছে কত সুন্দর সুন্দর লিখতে দিচ্ছে এগুলা সব ইসলাম থেকে অজ্ঞ হওয়ার কারণে আমরা এখন সামান্য আলোকপাত করতে চাই অর্থনীতির চারটা ফর্মুলার সুষ্ঠু সমাধান দেয়ার দাবি কারা করেছিলেন সমাধান দেওয়ার দাবি করেছে এক নম্বরে ক্যাপিটালিজম তারপরে সোশ্যালিজম আমরা এই দুটা ইজিমকে বড় সংক্ষেপে বুঝতে চাই কি বলেন ক্যাপিটালিজমকে ইজমকে জিজ্ঞাসা করা হইল তোমরা এই চারটা মাসলার সমাধান দাও তাহলে তোমাদের অর্থনীতি গ্রহণ করব আমরা তারপরে আলহামদুলিল্লাহ আমাদের কাছে একদম সুন্দর ব্যবস্থা আছে কিভাবে ব্যবস্থা তারা বলেন বিজনেস সেক্টরে বাজারে মার্কেটে কুদরতিভাবে একটা ফর্মুলা অটোমেটিক চলতেছে যেটা মানুষের গড়া এটা মানুষের সৃষ্টিকর্তার গড়া খেয়াল করিও কথা একটা ফর্মুলা কোথায় চলতেছে বাজারঘাটে চলতেছে মার্কেটে চলতেছে বিজনেস সেক্টরে চলতেছে অর্থ উপাদান অর্থ বিনিয়োগের সব ক্ষেত্রে চলতেছে একটা থিওরি সেটা কি সেটাকে তাদের তারা তাদের ভাষা বলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটাকে আরেক ভাষায় বলে উর্দু ভাষা বলে বা আরো ভাষা বলে রসদ ও তলব রসদ তলব এটার ব্যাখ্যা হইল মার্কেটে সমস্ত মানুষ একত্রিত হয় কেউ ক্রেতা কেউ বিক্রেতা কেউ মোস্তারি কেউ বায়ে আমার প্রয়োজন পকেটে টাকা আনার আমি কিছু কাজ করব সামনে টাকা আসবে কিভাবে আমার কাছে একটা কিতাব আছে উদাহরণস্বরূপ এটা বিক্রি করলে টাকা আমার পকেটে আসবে আমি টাকার মহতাজ একজন লোক মার্কেটে আসলো সে বেচারা কিতাবের মহতাজ মুখাপেক্ষি তার কিতাবের দরকার কিছু টাকা অতিরিক্ত আছে এটা না হলে চলে আমার টাকার দরকার একটা কিতাব আছে এটা না হলে আমার চলে তাই আমি কিতাব বিক্রি করতে আসছি তুমি কিতাব খরিদ করতে আসছো ঠিক আছে না এখন তোমার কিতাবের চাহিদা এটার নাম তলব আমার কিতাবের সাপ্লাই পরিবেশন বাজারজাতকরণ এটার নাম রসদ ডিমান্ড মানে তলব চাহিদা সাপ্লাই মানে বাজারজাতকরণ যখন বাজারে মানুষ যায় প্রত্যেকটি মানুষ তার মধ্যে কিছু রসদ আছে কিছু তলব আছে এখন রসদার তলবের মাধ্যমে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে ডিমান্ড এন্ড সাপ্লাই এমন এক তাকত শক্তি বাতেনি অদৃশ্য শক্তি যে ডিমান্ড এন্ড সাপ্লাইকে আপনি মানেন তো ডিএনএম সাপ্লাই উসুল নীতি হল যেই পণ্যের ডিমান্ড বেশি হবে সেই পণ্যের দাম বাড়বে যে পণ্যের ডিমান্ড কম হবে তার মূল্য কমে যাবে কঠিন গরমকালে বরফের বড় চাহিদা তাই না বরফ বিক্রি হয় হুলস্তুল আরও যদি গরমকালে রমজান হয় কিন্তু একদম কনকনে শীতের মৌসুমে বরফের চাহিদা কম যে সমস্ত মাছ পণ্য পচে যাবে বরফে না দিলে ওদের জন্য বরফের দরকার আর কারো দরকার নেই ডিমান্ড কমে গেল না ডিমান্ড কম হইলে দাম কমবে ডিমান্ড বৃদ্ধি হলে দাম বাড়বে আর মার্কেটের ভিতরে ডিমান্ড এ সাপ্লাই নামে দুটা বস্তু আছে যার নীতিমালা হইল ডিমান্ড বাড়লে দাম বাড়বে ডিমান্ড কমলে রসদ বাড়ি গেলে দাম কমে যাবে এই এটা হলো একটা কুদরতি একটা থিওরি এই থিওরিটা পুঁজিবাদ অর্থব্যবস্থায় মানে খেয়াল করিও এরপরে তারা বলে এই ডিমান্ড এম সাপ্লাইয়ের মাধ্যমে অর্থনীতির চারটা থিওরি প্রত্যেকটার সমাধান আমরা দিতে সক্ষম কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাই দ্বারা এই চারটা অর্থনীতি ব্যবস্থা নীতিমালার সমাধান দেওয়ার জন্য আরো কয়েকটা জিনিসের দরকার সহকারী তার ভিতরে একটা হলো প্রত্যেকটি মানুষকে ব্যক্তিগতভাবে মালিকানা দিতে হবে সরকার মালিক হবে পণ্যের জনগণ থেকে মালিকানা ছিনে নেওয়া হবে তাতে কিন্তু আমাদের থিওরি চলবে না প্রত্যেকটি মানুষ ব্যক্তিগত পরিপূর্ণ মালিকানা আছে বস্তুর এমন মালিকানা এক হাজার টাকার নোট একটা পকেট থেকে নিয়ে এটাকে আস্তে করি গোল করিয়া কিছু জর্দা বা কিছু দিয়া আগুনে আর সিগারেট বানাই আপনি পড়াই পড়াই খাই ফেলতে পারবেন একটা সিগারেট দাম কত দশ টাকা বারো টাকা দশ টাকা বারো টাকা দিয়ে সে সিগারেট না কিনিয়া হাজারি নোট পকেট থেকে লইয়া সিগারেট বানাইয়া এটাকে টানি টানি খাই জ্বালাই ফেলতেছে একজন ইন্নালিল্লা তুমি কি কাজ করলা এটা এক হাজার টাকার নোট তুমি কি করতেছো নোট আমার মালিক আমি যা ইচ্ছা তা করবো তোমার বলার কি আছে এমন মালিকানা অধিকার ক্যাপিটাল ইজম প্রত্যেক মানুষকে দিয়ে দিছে এক দুই নম্বর প্রত্যেকটি লোক অর্থ ইনকাম বিনিয়োগের ব্যাপারে ইনকাম বা বিনিয়োগের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা তাকে দেওয়া হবে কোনো হস্তক্ষেপ করা হবে না সরকারের পক্ষ থেকেও না অন্য কোনো মন্ত্রণালয়ের পক্ষ থেকেও না সে স্বাধীন থাকতে হবে তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে তোমার যেই কোনো ব্যবসা মনে চায় করো তোমার উদ্দেশ্য টাকা ইনকাম করা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে তুমি করো তোমাকে আমি পরিপূর্ণ স্বাধীনতা দিলাম মিল্কিয়তে তাম্মা হরিয়তে কামেলা এবং ডিমান্ড এন্ড সাপ্লাই তিনটা থিওরি মনে রাখবা একটা হলো কি রসদ তলব ডিমান্ড এন্ড সাপ্লাই আরেকটা হলো পণ্য মালিকানা আর একটা হলো অর্থ উপার্জন বা বিনিয়োগের পূর্ণ স্বাধীনতা এই তিনটা বস্তুর উপরে ক্যাপিটাল ইজমের অর্থ ব্যবস্থা দাঁড় করানো হয়েছে কটা থিওরির উপরে এক নম্বর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মানতে হবে এটা অদৃশ্য একটা বস্তু যে কোনো বস্তুর ডিমান্ড কোনো সময় বাড়ে কোনো সময় কমে এটা তোমার বুঝতে হবে দুই নম্বর তুমি পূর্ণ স্বাধীন যে কোনো ব্যবসা করতে পারো তিন নম্বর যা করিবা অর্জন করিবা সব তুমি কমপ্লিট মালিক আর কোনো মালিক নেই কি বলেন ইসলামে প্রত্যেক পণ্যের মালিক কি হাকে কি বাস্তব মালিক কি মানুষ না আল্লাহ আর ওই ইজমে কি বলল তুমি সবকিছুর মালিক এই তিনটা থিওরি দিয়ে তারা বলে আমরা অর্থনীতির চারোটা পয়েন্টকে বড় আরামসে এটা সমাধান দিতে পারি আরামসে সমাধান দিতে পারি যেমন আমার চাহিদা উনি অনেক অসীম কোনটা আগে পূরণ করব কোনটা পরে পূরণ করব আইন উত্তর জিহাদ কোনটা কি পরিমাণে পূরণ করব প্রথম বিষয় ছিল না এই বিষয় তারা বলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে এটা পূরণ হয়ে যাবে অটোমেটিক বেশি কষ্ট করা লাগবে না অর্থাৎ তোমার ভিতরে কোন বস্তুর ডিমান্ড বেশি চাহিদা বেশি ডিমান্ডে বলবে এটা নাকি সেই বস্তুর ডিমান্ড যদি বেশি হয় একটা পণ্যের দাম বাজারে দশ টাকা হওয়ার কথা সেটার দাম যদি বিশ টাকাও হয় তোমার ডিমান্ড অনুপাতে দাম বৃদ্ধি হলে সেটা তুমি কিনবা নাকি কিন্তু যেটা তোমার ডিমান্ড নাই এই পরিমাণে সেটা তো দাম কমাই দিলেও তুমি প্রথমে নিবা না এটা তো একটা কুদরতি নিজাম অদৃশ্য শক্তির নিজাম মার্কেটে চালু সেটা হলো যে যেটার চাহিদা যার বেশি হবে এটা দাম বেশি হলেও কিনতে বাধ্য সে দাম বেশি হয়ে যায় বেড়ে যায় কিন্তু সে বাধ্য হয় তাহলে আমাকে কোন বস্তু শিখাইতে হবে না আমি আমার কোন কোন প্রয়োজনের মধ্যে number one number two number three number four serial বসাবো কেউ আমাকে শিখাইতে হবে না আমার মনের ডিমান্ডটাই আমাকে শিখাবে সেখানে বুঝো এই কথা এবং আমি কত টাকা দিয়া কিনবো পকেটের ক্যাপিটাল দুই নম্বর মশলা তাকসিসুল ওয়াসাইল কত টাকা কত ক্যাপিটাল দিয়া আমি ওই জিনিসটা অর্জন করব উপার্জন করব এটাও ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ঠিক করব না বুঝো নেই এক টাকা পকেটে আছে এই এক হাজার টাকার ভিতরে কোন বস্তুর জন্য কয়শো টাকা আমি বরাদ্দ করব। এটা আমাকে কে দিবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ে অর্থাৎ আমার জরুরত আর প্রয়োজন যেই পরিমাণে যতটুকু হইলে হয় তার মূল্য আমার পকেট থেকে বরাদ্দ হবে এর পরের প্রয়োজন যেটা আমার পকেট থেকে বাকি অর্থ সেখানে বৃদ্ধি হবে এইভাবে একটার পর একটা চলতেই থাকবে তাই তাকসিসুল ওয়াসায়েল আমাদের বস্তুকে ওসিলাকে ওসিলার ভিতরে ওসিলাকে কিসের মধ্যে কিসের মধ্যে চাহিদার ক্ষেত্রে সুনির্দিষ্টকরণের ক্ষেত্রেও আমার ডিমান্ড সাপ্লাইয়ে বিরাট বড় কাজ দিবে একটাই কথা আর রসদ উত্তলব এটার সঙ্গে সহকারী আছে কয়টা আরো বস্তু প্রত্যেকে মালিকানা পরিপূর্ণ এবং সে স্বাধীন যে কোনো কাজ করতে পারবে হইল না কথা যেমন ধরুন একটা উদাহরণ দিলে কথাটা আরো ক্লিয়ার হবে নম্বর তিন তিন নম্বর কি ছিল তাকসিম সারোয়া ডিস্ট্রিবিউশন অফ ইনকাম দেখেন আপনি কিভাবে এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে পূরণ হয় কেবিলিজমে বলে হে ব্যবসায়ী আপনি একটা বাড়ি ভাড়া করবেন ফ্যাক্টরি স্থাপন করবেন সেখানে বা জমির ল্যান্ড ভাড়া করবেন ফ্যাক্টরি ফিট করবেন সেখানে এই ল্যান্ড বা বাড়িটা যে ব্যক্তি মালিক এরকম আরো বহু হাজার হাজার মালিক আছে না বাড়ি ভাড়া দিবে জমিন ভাড়া দিবে আমার মতো আরো হাজার হাজার ব্যবসায়ী আছে না যে নিবে এখন একদল নিবে আরেক দলে দিবে দেখতে হবে ডিমান্ড বেশি না রসদ বেশি সাপ্লাই বেশি যদি অসংখ্য জমিনের মালিকরা জমিন বোট লাগাই দিছে কিসের জন্য বাড়া দিবে জমিন কিন্তু এতগুলা ব্যবসা নাই ব্যবসায়ী নাই ব্যবসায়ীর সংখ্যা কম জমিন নেয় নেওয়ালাদের সংখ্যা কম সেই ক্ষেত্রে জমিনের সাপ্লাই বেশি হইল আর গ্রাহক ডিমান্ডওয়ালারা কি হলো কম হইল সেই ক্ষেত্রে এটা জমিন হোক অথবা বিল্ডিং হোক এটার বাড়া কম হবে না বেশি হবে কম হয়ে যাবে পক্ষান্তরে যদি ব্যবসায়ীরা সবাই চায় হাহাকার করতেছে কোথায় পাই ফ্যাক্টরি করব। জমিন দেনওয়ালা কম তাহলে জমিনের ল্যান্ডের সাপ্লাই কম ডিমান্ড বেশি সেই অবস্থায় কিন্তু জমিনের ভাড়া কম হবে না বেশি হবে বেশি হবে তেমনিভাবে দুই নম্বর উপাদান ছিল লেবার শ্রমিক শ্রমিকের ব্যাপারও ডিমান্ড সাপ্লাইয়ে সমাধান করবে কেমনে করবে বাজারে অনেক শ্রমিক কিন্তু এত শ্রমিকের মানুষের দরকার নেই শ্রমিকের সাপ্লাই বেশি ডিমান্ড কম তখন শ্রমিকরা বলবে আমাকে তিন বেলা খানা দিবেন আর দুইশো টাকা দিলেও আমি তৈরি আছি আপনার কাজ করব কমে গেল না তার পারিশ্রমিক আর যদি কি হয় লেবার কম হয় সব জায়গাতে ফ্যাক্টরি কাজ চলতেছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে লেবার খুঁজে পাওয়া যায় না সীমিত কিছু লেবার আছে সাপ্লাই কম ডিমান্ড বেশি হে বলবে আমি সাতশো টাকার নিচে আমি যাব না দৈনিক সাতশো টাকা দিতে হবে করবে কি না তাহলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের নেজাম ক্ষুদ্রতেই কি করবে অর্থ সুষ্ঠুভাবে বন্টন করবে আপনি যে টাকা ইনকাম করবেন এই টাকা কি পরিমাণ টাকা লেবারকে দিবেন পারিশ্রমিক হিসাবে কি পরিমাণ টাকা ল্যান্ডওয়ালা বিল্ডিংওয়ালাকে দিবেন এইগুলা সব মোতায়েন সুনির্দিষ্টকরণ করতেছে কে ডিমান্ড সাপ্লাই অনেক সময় ব্যাংকের মধ্যে টাকার পাহাড় হইয়া থাকে দেশের অবস্থা খারাপ কোনো ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা নেয় না এরা শুধু আহ্বান করে আসেন স্বল্প সুদের ভিত্তিতে টাকা দিয়ে দেব শতকরা চার টাকা দিলে তিন টাকা দিলে টাকা দিয়ে দেব কোটি কোটি টাকা ব্যবসা করেন তাইলে তখন টাকার সাপ্লাই বেশি লোনের সাপ্লাই সাপ্লায়ার বেশি ডিমান্ডওয়ালা কম তখন দেখা যায় ক্যাপিটাল যেখান থেকে আনবো এই ক্যাপিটালের মানাফা বিনিময়টা কম দিলেও চলবে কিন্তু যখন সবাই লোন ব্যাংক খালি করে দিছে সব ফ্যাক্টরি চালাচ্ছে ব্যাংকে টাকা কমে গেছে এই মুহূর্তে আপনি যাবেন ব্যাংকের মধ্যে আমার এক হাজার কোটি টাকা দেন এই আমার ডকুমেন্ট দিয়া আমি একটা ফ্যাক্টরি করবো এখানে ভিতরে তার মধ্যে কমপক্ষে টেন কি দিতে হবে সুদ দিতে হবে ইন্টারেস্ট দিতে হবে দেখো ডিমান্ড যখন বাড়ি গেছে ইন্টারেস্টের সঙ্গে বাড়ি গেছে তাইলে আমি অর্থ যার থেকে আনলাম তাকে কি পরিমাণ বিনিময়ে আমার ইনকাম থেকে দিব এটা আমার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ে ঠিক করছে বিল্ডিং বাড়া নিলাম ল্যান্ড ভাড়া নিলাম কি পরিমাণ মেশিন বাড়া নিলাম কি পরিমাণ বাড়ার ক্ষেত্রে ইজারা কেরায়া আমি নির্ধারণ করব দিতে হবে আমার ইনকাম থেকে এটা ডিমান্ড এন্ড সাপ্লাই ঠিক করলো লেবারদেরকে কি পরিমাণ বেতন দেব এটা ডিমান্ড এন্ড সাপ্লাই ঠিক করলো তাহলে ডিমান্ড এন্ড সাপ্লাইকে মেনে নিলে যেটা কুদরতি বিষয় তাইলে কিন্তু সব সমস্যার অর্থনৈতিক সমাধান হয়ে যায় চতুর্থ মাস্টার ছিল ডেভেলপ উন্নতিকরণ দেখেন বাজারে দেখা গেছে এই যে ফ্যান আছে না আগে টঙ্গির কি একটা ফ্যান ছিল না মিল্লা ফ্যান ছিল ন্যাশনাল ফ্যান এখনো আছে আজ থেকে বিশ বছর আগে এই সমস্ত ফ্যাক্টরির থেকে ফ্যান যেই ধরনের কন্ডিশনের মার্কেট জাত হইতো বাজারজাত মানুষ পাগল মতে গিয়ে ছুটত কেনার জন্যে সেই মডেলের যদি বর্তমান ফ্যাক্টরিতে ওই ধরনের কি ফ্যান আসে কেউ নিব না এটার মধ্যে অনেক কিছু বৃদ্ধি করা হয়েছে ডেভেলপ করছে এটাকে কেন ডিমান্ড বেশি যে এটা মার্কেটে এটা চলে আগেরটা চলবে না তো ডিমান্ড যদি বেশি হয় আমার লাভও বেশি আসবে তাই আমি আমার ফ্যাক্টরির মধ্যে কি করব উন্নয়নমূলক উন্নত মানের পণ্য বাজারজাত করব এবং উৎপাদন করব তো ডিমান্ডে আমাকে বাধ্য করতেছে ডেভেলপ করার জন্য প্রত্যেক পণ্যের ক্ষেত্রে বুঝেন নাই কথা তারপরে আমার গাড়ি ছিল এক রকমের এখন উন্নতমান গাড়ি আমি কিনব ঠিক আছে না তাইলে এখন গাড়ির ডিমান্ড বাড়লো ডিমান্ড হইল আমি একজন ডিমান্ডওয়ালা তো ডিমান্ডওয়ালা তো হাজার হাজার আছে তার ভিতরে মানুষ দিন দিন ডিমান্ড বাড়তেছে কিনা তাই জাপান যান বিভিন্ন দেশে আমেরিকাতেও যেখানে গাড়ির কোম্পানি আছে দেখবেন দিন দিন দুই হাজার দশ সালের মডেল একরকম এগারো সালের মডেল আর একরকম হ্যাঁ পনেরো সালের মডেল আরেক রকম ষোলোতে আরেক রকম দিন দিন ডেভেলপ হচ্ছে দিন দিন নতুনত্ব বৃদ্ধি হচ্ছে এইটাও সম্পূর্ণ কিসের দ্বারাই হয় এই জাপানি কোম্পানিরা তো সুন্দর সুন্দর গাড়ি নতুন নতুন ডিজাইনে কেন বানাইতেছে যত নতুন ডিজাইন বানাবো তত আমাদের গাড়ি বিক্রি হবে আমরা লাভ বেশি করতে পারবো তা সে তো একজন ব্যবসায়ী সে তো নিজের অর্থনীতি উন্নয়ন চায় উন্নয়ন যে চাবে তার কাছে কি আসবে ডেভেলপটা আসবেই কারণ ডিমান্ড সাপ্লাইয়ের ভিত্তিতে মোট কথা ক্যাপিটালিজম অর্থনীতির চারটা থিওরি মনে আছে কি চারোটা থিওরির সমাধান দিয়েছে তাদের দাবি হলো আমরা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে সমাধান দিয়েছি প্লাস প্রত্যেকটা ব্যক্তিকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে বিজনেসের অর্থ ইনকামের অর্থ খরচের এবং তাকে মালিককে হাকিকি মনে করতে হবে যখন তার মধ্যে আমি যা ইনকাম করি আমি একক মালিক যা ইচ্ছা তা করতে পারবো এই মানসিকতা আসবে যেই কোনো বিষয়ে আমি ব্যবসা করতে পারবো এই মানসিকতা আসবে তাইলে কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে তার দেশকে নিজকে পরিবারকে অনেক উন্নয়ন করবে অর্থর ব্যবস্থার মধ্যে এটাই স্বাভাবিক এই থিওরি কে দিল বুঝো নাই পক্ষান্তরে আমি সংক্ষেপে বলতেছি কথা অনেক লম্বা চূড়া আমি তো শুধু সার সংক্ষেপটা বলছি কমিউনিজম যারা কমিউনিজম পার্টি তারা বলল না ক্যাবিলিজমের অর্থনীতি অত্যন্ত ভুল জাতিকে ধ্বংস করবো তাদের থিওরি আমরা দিতে পারি মানব জাতিকে বাঁচানোর মতো কল্যাণকর থিওরি আমরা দিব আচ্ছা কিভাবে দিবা তারা কি দোষ করল তারা বলে তারা বড় দোষ করছে একটা সেটা হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে বিশ্ব মানবতার সব অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কি দিছে হাওয়ালা করে দিছে যে একটা থিওরি দিয়ে তারা সব করবে আমরা জিজ্ঞাসা করতে চাই ভাই হেরাদের দাবি হলো কোন অবস্থার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে মানব জাতির অর্থনীতি সমস্যার সমাধান হবে না চারনীতির সমাধান হবে না কেন হবে না তারা বলে এই যে একটু আগে উদাহরণ দিলেন তাদের ব্যাপারে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে লেবারের পারিশ্রমিক দিবে বলছে না লেবার যদি রসদ বেশি হয় প্রচুর পরিমাণ লাখুর বেকার হয় সব আসছে বদলা দেওয়ার জন্যে ডিমান্ডটা কম হয় তখন মালিক বলবে আমি তোমাকে তিন বেলা খাবার দিতে পারবো না খাবারও তোমার সব তোমার আমি পঞ্চাশ টাকা দেব মনে চাইলে করো নাইলে বসে থাকো হে বুঝে যে আমাকে আর কেউ নিবে না সাপ্লাই তো অনেক হাজার হাজার বদলা ডিমান্ড তো কম অবশেষে বলবে পঞ্চাশ টাকা হইলে তো এই পঞ্চাশ টাকা পকেটে আসতো যা হবে পরে হবে সে কিন্তু লেবারে রাজি হয়ে যাবে আমি তো উদাহরণ দিলাম মনে করে একশো টাকা কম পয়সা রাজি হবে কিনা অথচ তার পাঁচজন খানেওয়ালা করে বাচ্চা কাচ্চারা কেউ কেউ পড়াশোনা করে সেনে বেতন দিতে হয় এত বড় পরিবার নিয়ে দৈনিক সে একশো টাকা বা পঞ্চাশ টাকার দর কাজ করিয়া শ্রম বিক্রি করিয়া পারিশ্রমিক নিয়া সে নিজেও পেট পালতে পারবে না তার বাকি সব সদস্যরা কোথায় যাবে কাঙ্গাল হয়ে যাবে সেখানে তাইলে লেবার তো একটা মানুষ হে মানুষ না এবং তার কি ব্যক্তিগত মানবিক অধিকার নাই কমপক্ষে এতটুকু অধিকার তো সে রাখে তুমি আমার ব্যাপারে ইনসাফ করবা আমি তোমার শ্রম দিয়া ফ্যাক্টরিকে উন্নয়ন করে দেব তুমি আমার যাবতীয় বিষয়গুলো দেখা কোন রকম চলতে পারি এই পরিমাণ তুমি দিবা ডিমান্ড এন্ড সাপ্লাই ভিত্তিতে তুমি পঞ্চাশ টাকা দিয়ে আমাকে নিচ্ছ এই পঞ্চাশ টাকা দিয়ে আমার পেটের ভাতের কথা তো হবে না এটা মানুষকে তার মান মর্যাদা কমাই দিয়া বিক্রি পণ্য বানাই একদম নিকৃষ্টতম তার অপমান করার মতো ব্যবস্থা হবে এই ব্যবস্থাটা ডিমান্ড এন্ড সাপ্লাই করেছে কে কে বক্তব্য দিল এটা সোশ্যালিজমেরা সবচেয়ে বড় কথা তারা যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে করলো দেখেন আমার কাছে একটা কাপড়ের ফ্যাক্টরি আছে আপনার কাছে জুতার ফ্যাক্টরি আছে আমরা পণ্য উৎপাদন করি বাজারজাত করি বাংলাদেশের মানুষের উপকারে আমরা কাজ করতেছি বিজনেসও হইতেছে লাভও হচ্ছে খুব ফার্স্ট ক্লাস এখন এই ব্যবসাটা চলবে ডিমান্ড সাপ্লাইয়ের পদ্ধতিতে এখন যদি আমি কাপড় মেশিন তৈরি করলাম কাপড় উৎপাদন করব টেক্সটাইল মিল কাপড় উৎপাদন করব। আমি উৎপাদন প্রতিদিন এত হাজার গছ করব আমার ধারণা মার্কেটে এখন কাপড়ের ডিমান্ড কি আছে বেশি আছে আমি যদি বেশি উৎপাদন করতে পারি আমি লাভবান হব করতে করতে হঠাৎ করে যখন মার্কেটে নিল কারণ আমি তো একক ফ্যাক্টরি মালিক না হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যাক্টরি আছে লক্ষ লক্ষ গ্রুপ আছে কোম্পানি আছে তারাও তো এরকম টেক্সটাইল মিল এর মালিক তারাও তো কাপড় চোর উৎপাদন করতেছে ধারণা ছিল এখন বর্তমানে মার্কেটে কাপড়ের ডিমান্ড এই পরিমাণ আছে এই ডিমান্ড অনুযায়ী আমরা বাজারজাত করলে উৎপাদন করিয়া আমাদের লাভ থাকবে তাই আমরা করা শুরু করলাম হঠাৎ করে বাজারে এক সপ্তাহ পরে দেখা গেল সবাই ডিমান্ড দেখিয়া এত উৎপাদন কাপড় করলো সব কাপড় মার্কেটে পরে রইল এখন মানুষের চাহিদা শেষ হয়ে গেছে পূরণ হয়ে গেছে এখন কাপড়ের আর তেমন ডিমান্ড কি নাই ডিমান্ড না থাকলে কি রসদ বেশি কাপড় বেশি উৎপাদন হইল ডিমান্ড নাই এখন দাম করবে না বাড়বে অর্ধেক দামে চলে আসবে এখন অর্ধেক দাগে যখন চলে আসবে তখন আমি তো আর গায়েব জানি না আমি তো গায়েব জানি না আমার ধারণা ছিল এখন ডিমান্ড কি বেশি এই ধারণার ভিত্তিতে ডিমান্ডের দিকে তাকাইয়া অনেক কাপড় আমরা ব্যবসায়ীরা উৎপাদন করলাম ঘটনা কমে মার্কেটে জায়গায় দেখতেছি যে হঠাৎ কি গেছে মানুষের জরুরত পূরণ হইয়া গেছে এখন ওই পরিমাণে ডিমান্ড নাই অল্প স্বল্প বেচা বিক্রি আছে তাতে আমাদের সমস্ত ফ্যাক্টরিগুলো সব বেকার হয়ে যাবে লস দিয়ে তো কাপড় করে যাবে না লস দিয়ে কাপড় বিক্রি করলে আমি লেবারকে থেকে দেব ভাড়া থেকে দেব সুদ থেকে দেব আমি কি খাবো তাহলে এই অবস্থায় ব্যবসা বাণিজ্য অচল হয়ে গেল কিনা চলবে কতদিন যত ডিমান্ডও ডিমান্ড উঠতেছে সাপ্লাইও হচ্ছে হইতে হইতে এক পর্যায়ে সাপ্লাই আর ডিমান্ড সমান সমান হইলে এখন কোনোরকম বাঁচবে ব্যবসায়ীরা যখন সাপ্লাই বেশি হয়ে যাবে ডিমান্ড কমে যাবে তখন বিরাট বড় ধরা ব্যবসায়ীদের না ধরা না উল্লেখ্য আজ বিশ্বের মানুষ মনে করে আমরা মনে করি যে পণ্যের দ্রব্য দ্রব্যের মূল্য বৃদ্ধি হইলে জাতির জন্য বড় খারাপ জাতি ধ্বংস হয়ে যাবে কিন্তু অর্থনীতিবিদরা বলে দেখো পণ্যের দাম বৃদ্ধি হইলে পাঁচ টাকা দশ টাকা একটু কষ্ট হবে জাতির কিন্তু যদি এমন হয় পণ্য সাপ্লাই মার্কেটে হয়েছে অনেক বেশি ডিমান্ড কম যদি তার এটা খরচ খরচ পড়ছে একশো টাকা গজ কাপড়ের এখন ডিমান্ড এত কমলে পঞ্চাশ টাকার বেশি দিতে চায় না গ্রাহকরা প্রতি গজে পঞ্চাশ টাকা লস দিলে চল্লিশ টাকা লস দিলে তখন যে হাজার হাজার ফ্যাক্টরি বেকার হয়ে যাবে লেবার বেকার হয়ে যাবে এটা কিন্তু জাতি ও দেশের জন্য অর্থনৈতিকভাবে আরো বিরাট বড় সমস্যা এফরাতে জার এটা মুশকিল না তাফরিতে জার মুশকিল কথা বোঝেন নাই এর থেকে বেকারত্ব বাড়বে সব মালিকরা ফ্যাক্টরি বন্ধ করে দিবে বিদেশ পালায় যাবে সব বেকার লক্ষ লক্ষ শ্রমিক বেকার উৎপাদনও নাই হঠাৎ করে এমন ডিমান্ড আবার শুরু হবে মানুষ হাহাকার করবে কাপড় চোপড়ের জন্য কিন্তু কোনো ফ্যাক্টরি নেই সব বন্ধ হয়ে গেছে সমস্যা এটা বড় না অতএব এমন কোনো থার্মিটার নাই এমন কোনো ফেরেস্তা নাই ব্যবসায়ীদেরকে বলবে যে ব্যবসায়ী সাহেব আর কাপড় তৈয়ার করেন না ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কি হয়ে গেছে সমান সমান হয়ে যাচ্ছে সামনে গেলে মুসিবতে পড়বেন এমন কোন থিওরিতে দুনিয়াতে গায়েব জানেওয়ালা কেউ নাই কোনো ফেরেস্তা আসিও বলবে না কোনো রাডারও ধরা পড়বে না তাহলে মানুষ আন্দাজের উপরে ডিমান্ড বেশি মনে করিয়া সাপ্লাই করবে সাপ্লাই বেশি মনে করিয়া ডিমান্ড নেবে এর মধ্যে যখন গাবলামি হয়ে যাবে তখন পুরা দেশ জাতির ধ্বংস হয়ে যাবে তাই ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে জাতির অর্থ ব্যবস্থাকে হাওয়ালা করা যায় না কথা বুঝছে কি বলছি এখন তারা বলেছে আচ্ছা, যে না যায় তোমরা বলো চারটা অর্থ ব্যবস্থার সমাধান কি চাইলে আচ্ছা এখানে আরেকটা কথা আছে যখন কোনো ব্যবসায়ীকে তারা বলছে না স্বাধীনতা দিবে পূর্ণ স্বাধীনতা এটার দ্বারা তো মানব জাতি ধ্বংস হবে কেন ধ্বংস হবে মানুষ শয়তানের গোলাম শয়তান সবসময় মানুষের পিছনে বসে আছে শয়তানের নয় মানুষ খারাপ রাস্তা চলতে চায় বেশি নফসের বিরুদ্ধে জেহাদ করতে পারে না এখন মানুষ চায় উলঙ্গ ছবিওয়ালা একটা ম্যাগাজিন হইলে যত টাকাই হয়ে নিব এখন একজন ব্যবসায়ী চিন্তা করলো আমার কাছে একশো কুড়ি টাকা আছে আমি এখানে গাড়ি বানাইতে পারি গাড়ির ফ্যাক্টরি ফ্রেশ দিতে পারি জাতীয় দৈনিক পত্রিকা বের করতে পারি ম্যাগাজিন উল্টাপাল্টা এগুলো করতে পারি হিসাব নিকাশ করি ব্যবসায়ী তরিকা তারা দেখলো সব কিছু বাদ দিয়ে নাকি আমি কি করি ওই উলঙ্গ ছবিওয়ালা ম্যাগাজিন তৈয়ার করি তাইলে আমার লাভ আসতেছে প্রতি কোটিতে আরো এক কোটি কিন্তু মানুষের প্রয়োজন যেটা আছে জুতা বানানো ফ্যাক্টরি দেওয়া কাপড়ের ফ্যাক্টরি দেওয়া জরুরি মালের ফ্যাক্টরি দেওয়া এটার মধ্যে আমার একশো কোটি টাকা ইনভেস্ট করলে আমার প্রতি কোটিতে দশ লাখের বেশি লাভ আসবে না এটা হিসাব নিকাশ আছে না ব্যবসায়ীদের যখন সে দেখবে এক কোটিতে এক কোটি লাভ হবে আমার উলঙ্গ ছবি প্রকাশ করার ভিতরে মডেল গার্ডস নিয়ে বিজ্ঞাপন দেওয়ার মধ্যে উলঙ্গ ছবি সাবানোর মধ্যে প্রকাশ করার ভিতরে যেগুলো মানব জাতির জন্য আখলাগান চারিত্রিক দিক দিয়া ধ্বংসের কারণ সেখানে লাভ বেশি তাহলে তাকে গণতন্ত্রে পুঁজিবাদীরা স্বাধীনতা দিছে কিনা সে ক্যালকুলেটার দিকে দেখলো আমি প্রতি কোটিতে দশ লাখ টাকা লাভ না নিয়া কোটিতে আমি এক কোটি টাকা লাভ চাই অতএব মানুষ ধ্বংস হইল চরিত্র ধ্বংস হইল ছেলে মেয়ে ধ্বংস হইল না কি হইল এটা আমার দরকার নাই আমাকে তো স্বাধীনতা দিয়েছে যেই কাজে টাকা ইনভেস্ট করলে বেশি ইনকাম আসবে সেটা আমি করব। এইভাবে মানুষ স্বাধীনতা পাইয়া এমন ইনকাম বিজনেস শুরু করবে যে বিজনেসের ফলে যা কিছু সমাজে মানবদের কাছে আসবে এই বস্তুগুলো মানব জাতির জন্য ধ্বংসের কাল হবে হবে না ক্যাপিটালিজমে যে থিওরি দিয়েছে এই থিওরির সমস্ত খেলা হইল টাকাওয়ালাদের খেলা যার কাছে টাকা আছে সে না এগুলা করবে এখন আমার কাছে পদ্ধতিভাবে টাকা নেই আমার বাপ গরিব দাদা গরিব ছিল তো আমি বড় কোনো বিজনেস করতে পারবো না আমি হয়ে যাবো লেবার আর যার কাছে টাকা আছে সে হবে মালিক এবার মালিক ডিমান্ড সাপ্লাই মাধ্যমে সমস্ত লেবারদেরকে অল্প অল্প টাকা দিয়া দেখো খেয়াল করো একটা ফ্যাক্টরিতে যেই পরিমাণ শ্রম শ্রমিকরা দেয় এক কোটি টাকা যদি কি প্রতি কোটিয়ে লাভ হয় তার ভিতরে পঞ্চাশ লক্ষ টাকার কাজ শুধু শ্রমিকরা করে দিয়েছে তোমার শ্রমিকদের শ্রমের কারণে তুমি পঞ্চাশ লাখ টাকার মালিক হচ্ছ কথা বুঝিও ক্যাপিটালের দ্বারা আর কিছু হচ্ছ ল্যান্ডের দ্বারা আর কিছু হচ্ছ সবে মিলে তোমার এক কোটি টাকা ইনভেস্ট করি এক কোটি টাকার মালিক হচ্ছ লাভ লাভবান হচ্ছ এই লাভের ভিতরে তোমার মেধা খরচ হচ্ছে আরেকজনের ক্যাপিটাল খরচ হচ্ছে আরেকজনের শ্রম খরচ হচ্ছে আর বিল্ডিং বা ল্যান্ড খরচ হচ্ছে তার ভিতরে শ্রমিকের হিসা অংশ এই এক কোটি টাকা লাভের ভিতরে সবচেয়ে বেশি ফিফটি পার্সেন্ট এমন শ্রমিকগুলাকে তুমি ডিমেন্ড সাপ্লাইয়ের মাধ্যমে সে পাওয়ার কথা ছিল প্রতিদিন দেড় হাজার টাকা যদি সঠিক ইনসাফ হইতো কিন্তু তাকে দেওয়া হচ্ছে ইমানের সাপ্লাইয়ের মাধ্যমে কত একশো টাকা তাহলে দেড় হাজার টাকা কাজ করলো সে পাইলো একশো টাকা সে চাকরি করতে বাধ্য কারণ সাপ্লাই বেশি ডিমান্ড কম এই অবস্থার ভিতরে কি হইল সমস্ত বড় লোকরা কুটিপতিরা আরব খরবপতি হইয়া গেল লক্ষপতিরা কুটিপতি হইয়া গেল কিন্তু গরিব বেচারা যারা লেবারি করতেছে দিন দিন গরিব থেকে গরিব হইয়া তার লোন নিয়া বিবি বাচ্চাকে খাওয়াইয়া এক গলা লোন হইছে পরে লোনের সমুদ্রে ডুবি গেছে এরপর নিষ্কেও বাঁচাইতে পারে না অর্থ দিয়া জনগণ নিজের পরিবারকে কি বাঁচাবে তাহলে গরিব কাঙ্গাল হওয়ার গরিব তর হওয়ার ব্যবস্থা আর ধনী কুটির থেকে আরব খর্ব হওয়ার ব্যবস্থা এই অর্থনীতির মধ্যে আছে না নাই তাদের স্লোগান বড় সুন্দর কিন্তু বিজনেস এই সেই শব্দ দেখলো আকর্ষণীয় লোক হ্যাঁ ব্যাংক দিচ্ছে কত হাজার কোটি টাকা লও পাঁচ টাকা সুদ দিবা মনে মনে করে পাঁচ টাকা দিলে আর কি হবে এক হাজার টাকা আমি পাচ্ছি সব দিক দিয়া পুঁজিবাদ অর্থ ব্যবস্থা আর দুনিয়ার ভিতরে গ্রাস করে বেড়েছে সুন্দর সুন্দর স্লোগান দিয়ে দিয়া যত পোস্টার ইস্তেহার রাস্তা রাস্তায় বিলবোর্ড যা আছে সব পুঁজিবাদ অর্থব্যবস্থার এগুলা কিরিশমা বোঝার নাই কথা আমেরিকার টাইমস পত্রিকার মধ্যে লিখছে আমার ওস্তাদ হল তাকি উসমান ইসাব দামদ বরকাতুম নিজে নকল করছেন একটা টাইমস পত্রিকা আমেরিকার এখানে সার্ভে আসছিল সার্ভেতে বিশ্বের সার্ভে করিয়া দেখা গেছে সবচেয়ে ইনকাম করেনেওয়ালা সবচেয়ে বেশি ইনকাম করনেওয়ালা বর্তমান বিশ্বে হলো মডেল গার্লস মডেল গার্লস ওই মহিলা যারা উলুঙ্গপনায় সেরা মডেলিং করে পণ্যের এক এক মেয়ের অঙ্গ অঙ্গ পর্যন্ত বিক্রি হচ্ছে অঙ্গ একটা পটু নিল কোটি টাকা পায়ে গেল এক মহিলার ব্যাপারে গাল মার্জেল ব্যাপারে লিখছে দৈনিক তার লাভ নাকি বারো লক্ষ ডলার একটা মেয়ে তাইলে এই মেয়েরা বলে সুন্দরী হইয়া যে আমি তো এমনের কোটি কোটি ডলার কামাইতে পারি তাহলে আমার ব্যবসা আর একটা কেন করব। আমি এটাই ব্যবসা করব। কিন্তু ব্যবসাটা কিডের উলঙ্গপনার ব্যবসা আখ লাখ উলঙ্গ ফিলিম সব দুনিয়া ধ্বংস হচ্ছে কিনা জাতি ধ্বংস হয়ে যায় কিন্তু পুঁজিবাদের অর্থ ব্যবস্থা এই সুযোগ আছে কমপ্লিট তাকে স্বাধীনতা দিয়েছে কোনটা ভালো মন্দ কোনটা জাতির কল্যাণ অকল্যাণ এগুলো সে দেখতেছে না এ পয়সা দেখতেছে পুঁজি বুঝো না কথা এ ডক্টর ইকবাল এই সমস্ত ইউরোপিয়ান ক্যাপিটালিজম ব্যাপারে বড় সুন্দর সুন্দর মন্তব্য করছেন তিনি এক জায়গা বলেন ইউরোপ মে বহুত روشنی علم ہنر ہے یورپ میں بہت روشنی علم ہنر ہے حق یہ کہ بے چشمہ ہے وہاں یہ ظلمات تعمیر ہے رونق میں صفا میں گرجوں سے کہیں بڑھ کے ہیں بینکوں کی عمارات گرجوں سے کہیں بڑھ کے ہیں بینکوں کی عمارات ظاہر میں تجارت ہے حقیقت میں جوا ہے ظاہر میں تجارت ہے حقیقت میں جوا ہے سود ایک ایک لاکھوں کے لیے مرگ مفاجات بائی جگ جی بھاوے تجارت بزنس بیجنیس سینٹر ایک کت تک ایک تا دونی پاگول ہوئی اچھے জাহের মে তেজারত হাতি হাতিকত মে জুয়া হে এটা বিজনেস না জুয়া কেমা জাহের মে তেজারত হাতি হাকিকত মে জুয়া হে সুদ এক এক লাখোঁ কে লিয়ে মর্গে মুফাজাত একজন টাকা ক্যাপিটাল দিয়া সুদের ভিত্তিতে কামচার ব্যবসা করলো লক্ষ লক্ষ গরিবদের গলার ফাঁস হইল একজনের সুদের কারবার তাদের মৃত্যুর অবস্থা হয়ে গেল বেকারিও ওরিয়ানিও খারিও এফলাস কি কয় বেকারিও ওরিয়ানিও খারিও এফলাস क्या कम है फिरेंगे की मदनीयत की फतूहात क्या कम है फिरंगी मदनीयत के फतूहात এই পুঁজিবাদ কি দিয়েছে জাতিকে বিশ্বকে তাদের ফুতুয়াত বিজয় কি বিজয় চারটা জিনিস বেকারিও খারিও এফলাস তাদের অর্থ ব্যবস্থার কারণে আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেকারত্বের জীবন যাপন করতেছে আর তারা উপাধি কি আর উপকার কি করছে জাতির ওরিয়ানি উলঙ্গপনার ছায়া লাভ করছে বিশ্বের মধ্যে নারী পুরুষ যুবক যুবতীকে আজকে বরবাদ করতেছে আখলা চরিত্র দিক দিয়ে আর মায়ে করতেছে মদের কারবার মদার ইবা কি ইয়াবা তারপরে গাজা এইগুলা করে করে সব ধ্বংস যুবক দংশ যুবতী ধ্বংস সমাজ ধ্বংস রাষ্ট্র দংশ সব এগুলার মাধ্যমে সন্ত্রাস হচ্ছে এখানে ঠিক না বে ঠিক তাইলে পুঁজিবাদের বিজয় কয়টা বেকারিও ওরিয়ানিও খারিও এফলাস বলো বেকারিও ওরিয়ানিও খারিও এফলাস क्या कम है फिरंगी मदनीयत के फतूहात جو قوم کے فیضان ساما بھی سے ہے محروم کی بولے جو قوم ہو فیضان ساما بھی سے ہے محروم حد ان کی کمال لاتے ہیں بر بخارات یہ علم یہ حکمت یہ تدبر یہ حکومت یہ علم یہ حکمت یہ تدبر یہ حکومت पीते हैं लोहू देते हैं तालीम मुसावात এর অর্থ কি জানো সমস্যা তোমাদেরকে নিয়ে ইকবাল কি বলে কি বলেন ये इल्म ये हकमत ये तदब्बर ये हुकूमत पीते हैं लोहो देते हैं तालीम मुसावात আজ ইউরোপের গণতন্ত্রের পুঁজিবাদের এলেম জ্ঞান বিজ্ঞান টেকনোলজি সায়েন্স এগুলোর দ্বারা কি হয়েছে পিতে হে লোহ দেতে তারা এগুলোর আকর্ষণ দিয়া বিশ্বের মানুষকে নিজেদিকে আকৃষ্ট করে তারা বিশ্বের উপরে তারা ক্ষমতা চালাচ্ছে হুকুমত চালাচ্ছে মানুষের রক্ত দিয়া গোসল করতেছে তারা রক্ত চুষতেছে যুগের মতো এই হচ্ছে তাদের অবস্থা কেন ও কাউমে কেফায় জানে সামাবি হো মাহরুম ওই জাতি যারা ফয়জানে সামাবি আল্লাহর দিন থেকে বঞ্চিত অর্থের গোলাম অর্থনীতি তাদের ক্ষুদা তাদের অবস্থা কি হাত উনকে কামালাতে কেহে বরক বোখারাত তাদের সবচেয়ে বড় কামিয়া হলো বিদ্যুৎ আগুন আর বাষ্প বাষ্প দিয়ে অ্যাটম বোম বানাবো আগুন দিয়ে বিদ্যুৎ বানাবো এই বিদ্যুৎ বাহ্যিক মেশিন টিসিন ইত্যাদি অস্ত্র শস্ত্র এইগুলা দিয়ে তারা বিশ্বের মধ্যে কামিয়াবি করতেছে এদের কামিয়াবির সীমা এতটুকু আগুন দিয়া মানুষ মারবে এটা তাদের কামিয়াবি কেন ফায়জানে সামাবি এলাহি দিনে এলাহি থেকে তারা বঞ্চিত অন্ধ ও কামে কে ফায়জান এসামাবি সে হো মাহরুম حد اس کے کمالات کہیں برق بخارات ظاہر ہے تجارت ظاہر میں تجارت ہے حقیقت میں جوا ہے जुआ হারাম কি হারাম না ইসলামে জুয়া হারাম ওরিয়ানি হারাম বেকারত্ব হারাম সুৎকুরি হারাম এফলাস সুদের উপরে টাকা নিয়া মানুষের গলার ফাঁস করা সুদই হারাম এইগুলোই তাদের বিজয় বুঝো নি राना ये तामीर में रौनक है फैजा में गिरजों से कहीं बढ़ के हैं ব্যাংকং কি এমারাত তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম পালন করি ইহুদি ধর্ম পালন করি কিন্তু গির্জা কই সব গির্জার মধ্যে লেখা ফোর সেলফ আমি লন্ডনে এক জায়গায় সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে মসজিদের মতো লাগে মিনারিটিরাও আছে সব জায়গাতে বোট লাগছে বড় বড় বোট কি ফোর সেলফ তা আমি তো ইংলিশ বুঝি না প্রথমে এক বন্ধুকে যে করে ফোর সেল ফোর সেল কি বলে কত বিক্রিযোগ্য বিক্রিযোগ্য বিক্রিযোগ্য আমি এগুলা কি গিরিজা গিরিজা কেমনি বিক্রি হয় এটা খ্রিস্টান দেশ না ইউকে আমেরিকা খ্রিস্টান দেশে খ্রিস্টানদের গির্জা বিক্রি হবে কেন কথা বোঝো নাই তখন তারা ব্যাখ্যা দিল এখন খ্রিস্টান ইহুদিরা মডেল ইহুদি খ্রিস্টান হয়ে গেছে মডেল খ্রিস্টান বিশেষ করে খ্রিস্টানেরা কেন আগে তো গিরিজার দরকার প্রতি শনিবার রোববার যাইতো এটা করতো ওটা করতো এখন পাদ্রি সাহেব বলে দিছে টাকার বান্ডিল দিবা মাস শেষে পাদ্রি সাহেবের কাছে পাদ্রি সাহেব টাকাটা রিসিভ করে হাজিয়া রিসিভ করিয়া এক মাসের গুনাহের কাফারা লিখে দিব তোমার যা করছো অপরাধ করে কিছু না বিরাট বড় শিল্পপতি মারা যাবে মুমূর্ষ অবস্থা পিএসকে পাড়ায় যে যাও তাড়াতাড়ি গির্জায় আমি তো মরে যেতেছি কি হবে আমার খবরে টাকা কয়েক লাখ টাকা ডলার পাড়া দিছে ডলার নিয়ে একটা সনদ দিয়া দেয় গির্জার পাদ্রি সাহেব নাজাদ এইটাকে যদি বুকের মধ্যে দাঁড়ান করিয়া কবরে শুইতে পারে তার বিশ্বাস হইল আর কোনো আজাব গজব নাই যা করছে জীবনে সব মা এইভাবে যখন মডেল আধুনিক ধর্ম সৃষ্টি হয়ে গেছে এখন গির্জার কি কি দরকার গির্জা যায় কেন সময় নষ্ট করবো বিজনেস করবো বুঝো না কথা এই জন্য গির্জা কেউ যায় না গির্জা চান্দ দেয় না সব পাদ্রিরা খায়া খায় বসে রয়েছে কুড়ি কুড়ি টাকার মালিক হয়ে গেছে গা বিয়ে না করলেও হাজার হাজার মেয়ের কোনো অভাব নাই ছেলের তাদের অভাব নাই সব অপকর্ম করে মাটির নিচে দফন করে হাজার হাজার কাহিনী পত্রপত্রিকা দেখতে পাচ্ছেন আপনারা এগুলা সব করে কিন্তু বিদ্যুৎ জ্বালাবে লাইট জ্বালাবে গির্জার মধ্যে বিদ্যুৎ বিল কেমনে দিব পয়সা নেই অন্ধকার তো এখন তারা বলছে ফোর সেল এটা কে কিনতে চাও বাড়িটা কিনি বলো বহু টাকার মালিক অনেক দামি বাড়ি আলহামদুলিল্লাহ আমেরিকাতে নিজে আমি সেখানে অন্তত কয়েক ডজন মসজিদের ভিতরে আমার বয়ান হয়েছে যেগুলা মসজিদ পরে হয়েছে আগে এটা গির্জা ছিল মুসলমানরা কিনে কিনে গির্জার মধ্যে আজকে লাইলাহাইল্লার আওয়াজের ধরি লাগাতেছে আমেরিকার মধ্যে আজ মুসলিম দেশের ভিতরে ইসলামের অবস্থা যায় যায় অবস্থা মুসলমানরা আজকে খ্রিস্টান বন্দী যাইতেছে কিন্তু খ্রিস্ট দেশে আমেরিকা লন্ডনের ভিতরে আলহামদুলিল্লাহ মুসলমান কয়েকজন খ্রিস্টান হয়েছে সার্ভে করো আর খ্রিস্টান কত হাজার হাজার মুসলমান হয়েছে তোমরা চোখে দেখো আমি একটা পত্রিকা দুই সালে আমেরিকা যখন গেলাম দুই মাস অনেক প্রোগ্রাম করছি এটা পত্রিকা এটা হলো সাপ্তাহিক ঠিকানা বাংলা পত্রিকা নাম কি রে আমেরিকাতে এই আমাদের আমেরিকান ছেলে আসছে এখানে কি নাম ইমরান আছে নাকি আচ্ছা আজকে আমেরিকার থেকে আসছে তাফসির পরিবেশে কি বলতেছিলাম সাপ্তাহিক ঠিকানা পত্রিকা পড়তেছিলাম সেই পত্রিকাতে লিখতেছে আমেরিকার পুরা আমেরিকার ভিতরে লোকজন সার্ভে করছে তাদের এই যারা কি করে না আদমশুমারি করে তারা দেখছে প্রতি মিনিটে নাকি সেকেন্ড আমার পুরা মনে নেই মনে হয় সেকেন্ড প্রতি সেকেন্ডে আমেরিকার মতো জমিনে দশজন আমেরিকান ধর্ম পরিবর্তন করে কয়জনে প্রতি সেকেন্ডে আমেরিকান লোক ধর্ম চেঞ্জ করে প্রতি সেকেন্ডে দশজন তারপরে লেখে সার্ভে করে পাওয়া গেল এই দশজনের ভিতরে একজন হয়তো বিভিন্ন ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে আসে আর নয়জন হইল খ্রিস্টান বা অন্যান্য ধর্ম তারা সব ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ আকবর আমেরিকার ভিতরে যারা মুসলমান নামাজি দিনদার পরেজগার তাকোয়ালা ইমানওয়ালা অত্যন্ত মজবুত ইমানদার মুসলমান সেখানে আছে প্লাস আবার এত খারাপ মুসলমানও আছে যারা বড়ায় নাম মুসলমান মুসলমানের ঘরে পয়দা হয়েছে তাই মুসলমান ইসলাম দিন ধর্ম দাঁত দাঁড়ে না তারা নষ্ট হইতে হইতে নষ্টেরও শেষ নাই আর যারা ভালো হয়েছে এমন ভালো হয়েছে বিশ্বের ভিতরে এরকম সাহসী ইমানদার মুসলমান পাওয়া সমস্যা সম্ভব না এটা আমি নিজে দেখেছি আমেরিকার মধ্যে তো বলতেছিলাম গির্জা তো ফোর সেল বাড়া দেয় বিক্রি করে ব্যাংকগুলো সুদি ব্যাংকগুলো একটার থেকে একটা হায় হায় কি অবস্থা নিউ ইয়র্কের ভিতরে এক এক বিল্ডিং দেখার মতো এই জন্য ডক্টর ইকবালে বলছেন রানাই হে তামির মে রনক মে সাফা মে गिरजों সে কাহি বড়কে হ্যাঁ ব্যাংকো কি ব্যাংকের টাওয়ার ব্যাংকের দেখেন আসমান ছোয়া আর সব গির্জাগুলা বিদ্যুৎ নাই ফোর সেল বিক্রি করতে আছে এই তো ধর্মের অবস্থা বুঝুন এই কথা তো বলতেছিলাম এতক্ষণ যাব যে কথাগুলা বললাম সে কথাগুলার হাসেল কি যে কি বললাম ক্যাপিটালিজম পুঁজিবাদ অর্থ ব্যবস্থা অর্থনীতির চার মৌলিক মাস আলার ফল দিয়েছেন ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে ব্যক্তিগত ব্যবসার পূর্ণ স্বাধীনতার মাধ্যমে ব্যক্তিগত মালিকানা ঘোষণা করার মাধ্যমে এই তিনটা স্তম্ভ হইল কিসের রে ক্যাপিটালিজমের থিওরি এই তিনটার দ্বারা তারা চার মাসটা সমাধান করার দাবি করছে কিন্তু সোশ্যালিজমের বক্তব্য শুনছেন আপনারা আমাদেরও বক্তব্য একই রকম এই সময় বক্তব্য দ্বারা বোঝা গেল আসলে তারা মানব জাতির কল্যাণ নয় মানব জাতির ধ্বংসের কারণ হইল পুঁজিবাদ অর্থ ব্যবস্থা এবার এখন আলোচনা হবে সোশ্যালিজম অর্থ ব্যবস্থা রাত অনেক হয়েছে টাইম কত হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ এই মহাজারা আগামীকালের জন্য রাখে দিলাম আল্লাহ তফিক দিলে ওসল্লাহ তাল খারিকালকে মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাল্লাম আগামীকাল সোশ্যালিজম অর্থব্যবস্থা কারে কয় তারা কিভাবে চারটে মাসার সমাধান দিছে পরবর্তীতে মেইন আলোচনা হবে সোশ্যালিজম কমিউনিজম এবং ক্যাপিটালিজম উভয় ইজমের উপরে মূল পর্যালোচনা তারপরে আমরা দেখাবো সোশ্যালিজমও অর্থ ব্যবস্থা দিতে পারে নাই এবং কমিউনিজমও পারে নাই ক্যাপিটালিজমও পারে নাই মানব জাতির অর্থের স্বাধীনতার মুক্তি দিয়েছেন একমাত্র ইসলাম আল্লাহর শপথ ইসলাম কত সুন্দর অর্থনীতি দিয়েছে ইসলাম আর সেই ইসলামী অর্থনীতি আমরা বুঝতে চাই না বুঝি না পড়াশোনা করি না গবেষণা করি না নিজের জীবনে বাস্তবায়ন করি না আল্লাহ সবাইকে তো অভিধান করুক ওয়াহ দাওয়ানা الحمد لله رب العالمين